بهجة شوق دفين رسول الله رسول الله رسول الله নাহমাদুহু অনুসল্লি আলা রসুলহিল করিম আম্মা বাদ সিরাতের পরতে পরতে আমরা খুঁজে পাই রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম ও সাহাবিদের মেহমানদারির অসংখ্য ঘটনা কখনও রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম মেজবান হয়েছেন কখনো বা সাহাবিদের বাড়িতে মেহমান হয়েছেন আজ আমরা আলোচনা করব জনৈক আনসারি সাহাবির বাড়িতে রাসুল সাল্লাহ আলী হাসাল্লামের মেহমান হওয়ার একটি সুন্দর ঘটনা ঘটনাটি এসেছে সাহি মুসলিমে বর্ণনা করেছেন হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালানহু একদিন রাতে বা দিনে রাসুলসাল্লাহ আলী হুসাল্লাম ঘর থেকে বের হলেন পথিমধ্যে দেখা হয়ে গেল আবু বকর ও আমরের সঙ্গে তিনি বললেন মা আখরাজা কুমা মিম বুয়ুতি কুমা হাদিহি সাহা এই সময়ে তোমরা ঘরের বাইরে কেন তারা উভয় উত্তর দিলেন হে আল্লাহ রাসুল ক্ষুধার কারণে ক্ষুধার কষ্ট সইতে না পেরে আমরা বাইরে বেরিয়ে পড়েছি তাদের কথা শুনে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বললেন ও আনা ওয়াল্লাদি নফসি বিয়াদি লা আখরাজান ইয়াল্লাদি আখরাজা কুমা কৌমা ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ তোমাদের মতো আমাকেও ক্ষুদাই ঘরের বাইরে টেনে এনেছে চলো আমার সঙ্গে আবু বকর অমর রাদি আল্লাহ তালাহু রাসুল সাল্লাহ আলী আসাল্লামের সঙ্গে চলতে লাগলেন ইমাম নবী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন এই ঘটনা থেকে বোঝা যায় রাসুল সাল্লাহ আলী আসাল্লাম ও বড় বড় সাহাবিরা কিভাবে দুনিয়াকে পরিত্যাগ করেছিলেন এবং ক্ষুধা ও তৃষ্ণার যন্ত্রণা ভোগ করেছিলেন প্রিয় ভাই আজ আমরা সামান্য দারিদ্রতার মুখোমুখি হলে কিংবা কয়েকদিন অর্থকষ্টে ভুগলে কত অস্থির হয়ে উঠি অথচ দেখুন ইসলামী রাষ্ট্রের প্রধান হয়েও রাসুল সাল্লাহ আলী আসাল্লামের জীবন কেমন ছিল কেমন ছিল তার শ্রেষ্ঠ সাহাবিদের জীবন ক্ষুধার কষ্ট সইতে না পেরে তাদের রাস্তায় বেরিয়ে পড়ার মতো ঘটনাও ঘটেছে প্রিয় ভাই এরাই তো আমাদের আদর্শ আমাদের জীবন পথের প্রেরণা আল্লাহ তালা তাদের মতো আমাদেরকেও আখিরাতমুখী জীবনযাপনের তাফিক দিন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম আবু বকর অমর রদি আল্লাহ নিয়ে চলতে লাগলেন হাঁটতে হাঁটতে তারা জনৈক আনসারি সাহাবির বাড়ির সামনে এলেন সাহাবিটির নাম আবুল হাইসাম মালিক রদি আল্লাহ আন দেখা গেল তিনি বাড়িতে নেই সাহাবির স্ত্রী রসুসাল্লাহ আলী সাল্লাম ও দুই সাহাবিকে দেখে বললেন মার হাবান ও আহলান স্বাগতম আসুন আসুন হে আল্লাহ রাসুল রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন আবুল হাইসাম কোথায় সাহাবির স্ত্রী উত্তর দিলেন আমাদের জন্য মিষ্টি পানির খুঁজে গেছেন ইমাম নবির রহিমুল্লাহ বলেন এখান থেকে বোঝা যায় মেহমানদেরকে স্বাগত জানানো তাদের আগমনে খুশি প্রকাশ করা এবং তাদের সম্মান করা মুস্তাহাব রাসুল সাল্লাহ আলী সাল্লাম ও সাহাবির স্ত্রীর মধ্যে যখন এই কথাগুলো হচ্ছিল এরই মধ্যে তার স্বামী আনসারি সাহাবি আবুল হাইসাম মালিক রাদি আল্লাহ আনহু এসে পড়লেন তিনি এসেই দুই সাথী সহ দাঁড়ানো রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে দেখে খুশিতে উচ্ছ্বসিত হয়ে বলে উঠলেন আলহামদুলিল্লাহ মেহমান পেয়ে আজ আমার মতো সম্মানিত কেউ হতে পারেনি তারপর তিনি ঘরের ভেতর ছুটে গেলেন এবং খেজুরের একটি কাঁদে নিয়ে ফিরলেন এতে কাঁচা পাকা ও শুকনো সব ধরনের খেজুর ছিল খেজুরের কাদিটি মেহমানদের সামনে রেখে বললেন নিন নিন খেতে শুরু করুন আপনারা তারপর হাতে ছুঁড়ে নিয়ে বকরির পালের দিকে ছুটলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম হাক দিয়ে বললেন ইয়া কাউল হালুব আবুল হাইসাম সাবধান দুধালু বকরি জবে করে বসো না আবার সাহাবি একটি বকরি জবে করলেন দ্রুত রান্না সেরে মেহমানদের সামনে খাবার পরিবেশন করা হলো গোস্ত খেজুর ও মিষ্টি পানি খেয়ে সবাই পরিতৃপ্ত হলেন তারপর রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম আবু বকর অমরকে বললেন ওয়াল্লাদি নফসি বিয়াদি লাতুস আলুন্নান হাদান নাইম ইয়মাল কেয়ামা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমুল জো সুম্মালাম তার জো হাত্থা আসাবাকুম হাদান নাইম সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ এই নিয়ামত সম্পর্কে কেমতের দিন তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে ক্ষুধার যন্ত্রণা তোমাদের ঘরের বাইরে টেনে নিয়ে এসেছিল আর ঘরে ফেরার আগেই তোমরা এই নিয়ামত পেয়ে গেছো প্রিয় ভাই এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম মেহমানদের সম্মান করা মেহমানদের আগমনে খুশি প্রকাশ করা তাদের জন্য উপযুক্ত মেহমানদারির ব্যবস্থা করা রাসুলুল্লাহর সুন্না ও আদর্শ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন ইয়া রব্বাল আলমিন